করেছেন সুপরিমিত করেছেন আর প্রত্যেকটি বস্তুর পরিমাণকে নির্ধারণ করা কি কাদার বা তকদির বলা হয় আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদা আল ওয়াসেতিয়া নামক শেখুল ইসলামের তাইম রহমতুল্লাহ আলীর আকিদা সম্বলিত কিতাবের বিষয়বস্তু হচ্ছে তকদিরের প্রতি ইমান এবং তকদির বা কাদার কথাটি যে বিষয়গুলিকে সামিল এর মধ্যে তকদিরের স্তরগুলি বর্ণনা করা হবে এ সম্পর্কে যেসব সংশয় রয়েছে গুমরাহি রয়েছে সেগুলি থেকে সতর্ক করা হবে এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনা তিরিশতম পর্ব তিরিশ নম্বর আমাদের আলোচনা বলছেন ভাষ্যকার এই কিতাবের শেখ সালেউল ফৌজান হাফেজাহুল্লাহ আল ইমান তকদিরের প্রতি ইমান এবং তকদির কথাটি যে বিষয়গুলিকে সামিল তকদির কথাটি অন্তর্ভুক্ত যে বিষয়গুলি তকদির বলতে যে বিষয়গুলি তার মধ্যে আসে আলোচনায় আহলিসরতল জামাতের আকিদা হচ্ছে যে ইমানের রোকন বা স্তম্ভ বা খুঁটি বা পিলার হচ্ছে কয়টি ছয়টি প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে মালায়কা ফেরিস্তাগণের প্রতি ইমান তিন নম্বরে আল্লাহর আসমানি নাজল কিত কিতাব সমূহের প্রতি ইমান তারপরে রসুলগণের প্রতি ইমান তারপরে পাঁচ নম্বরে পরকালের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান আর তারপরে হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতি ইমান গত আলোচনা আমাদের শেষ হয়েছে আখেরাত সম্পর্কে বলছেন যে অত মেনুল ফিরকাতুল নাজিয়াত আহলুসন্নাত জামাহ নাজাত প্রাপ্ত দল বিশ্বাস করে নাজাত প্রাপ্ত দল এই জন্য বলেছেন যে এই মুসলিম জাতি যেই জাতি এই উম্মতের সাথে নিজেকে সম্পৃক্ত করে যেই জাতি নিজেকে ইসলামের সাথে সম্পর্কিত রাখে যে আমরা মুসলিম অর্থাৎ দাবি করে যে মুসলিম এদের অনেক দল উপদল হবে যেমন ভবিষ্যৎবাণী করেছে রসুল্লাহ সাল্লাম কত দল হবে বলেছেন তেহাত্তর দলে বিভক্ত হবে আর সবগুলি পথভ্রষ্ট গুমরা আর সবগুলি জাহান নামে যাবে কেউ স্থায়ী কেউ অস্থায়ী সবাই স্থায়ী যাবে না এই হাদিসের অর্থ এই নয় যে যতগুলি গুমরা ফিরকা আছে মুসলিমদের সবাই চিরকাল জাহান নামে থাকবে এটা আসলে উদ্দেশ্য এই হাদিসের নয় ওরা জাহান নামে কেউ স্থায়ী কেউ অস্থায়ী আর কারো হয়তো সাজা শাস্তি হয়ে দুনিয়ার সাজা শাস্তি হয়ে অথবা কবরের জীবনের সাজা শাস্তি হয়ে মাপ পেয়েও যেতে পারে বিচার দিবসের হিসাব নিকাশের পরে জাহান নামে নাও যেতে পারে কিন্তু জাহান নামের শাস্তি কবরে পেয়েছে তো গোমরা যেসব দলগুলি রয়েছে সেগুলি বিভিন্ন স্তর রয়েছে একটি অপরটির চাইতে বড় কেউ ছোট কেউ বড় গোমরা এই তেহাত্তরটার মধ্যে একটি দল পরিত্রাণ পাবে মুক্তি পাবে যেই দলটির নাম হচ্ছে আল ফিরকাত নাজিয়া নাজাদ প্রাপ্ত দল মুক্তি প্রাপ্ত দল হ্যাঁ যেই দলটি যে জামাতটি জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবে প্রথম খানেই জান্নাতে যেতে পারবে তাদের যদি হ্যাঁ আমল বাধা সৃষ্টি না করে তাহলে আবার সহি আকিদার দলের দিক থেকে কিন্তু ফরজে ঘাটতি করেছে বা বিভিন্ন কাবিরা গুলিতে লিপ্ত হয়েছে শির্ক বেদাতের মাধ্যমে গোমরা হয়নি কিন্তু বিভিন্ন পাপের মাধ্যমে হারাম খেয়েছে হারাম কাজ করেছে হারাম দেখেছে যার ফলেও জাহান্নামে যাবে তো নাজাব তার প্রাপ্ত দল এর মধ্যে ফাঁসেকও থাকতে পারে ফাঁসেকও থাকতে পারে কিন্তু আকিদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে তারা হচ্ছে নাজাদ প্রাপ্ত দল ধর্মের নামে কিছু করে যার নামে যেতে হবে না ওরা ধর্ম মনে করে করেছে দিন মনে করে করেছে আর সেটা শির্ক হয়ে গেছে সেটা বেদাত হয়ে গেছে সুতরাং জাহান না যাচ্ছে এমনটা হবে না হ্যাঁ চুরি করার কারণে সহি লোক চোর থাকতে পারে বেমান থাকতে পারে সুদখোর ঘুষখোর থাকতে পারে হ্যাঁ জেনাকারী হইতে পারে মদখোর হইতে পারে তারপরে ফারাইজ অজেবাতে ঘাটতি থাকতে পারে পাঁচাত্তর সালাতে অথবা জামাতে অথবা আপনার জাকাতে হজে সেয়ামে রোজাতে ইত্যাদিতে ঘাটতি থাকতে পারে হিজাব পর্দে ঘাটতি সহি আকিদার পর্দা তাই কি প্রথমখানি জাহান্নামে জান্নাতে চলে যাও বলবো না শাস্তি হতে পারে কিন্তু ধর্ম করে জাহান্নামে যেতে হবে না তাদেরকে বিধর্মিতার কারণে বা পাপের কারণে ফাঁসিকির কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে হয়তো এই বিষয়গুলো আসলে বুঝে নিতে হবে যাতে করে এটা না মনে করেন যে সহি আকিদা হইলে একবারে সোজা জান্নাত হ্যাঁ বাকিগুলোর তো হিসাব হবে কাবিরা গোনা করেছেন ওগুলোর তো হিসাব হবে ফরজ অজবে ঘাটতি করেছে ওগুলোর তো হিসাব হবে সুতরাং নামটা চমৎকার হয়ে গেলে অথবা সহি আকিদার সাথে সম্পৃক্ত হলেই জান্নাত নিজের জন্য বরাদ্দ করবেন এটা একটা গুমরাহি বা ভুল ধারণা তো ফিরকা নাজিয়া বলা হয়েছে যে কথাটি বললাম খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন যে ধর্মের নামে ধর্ম কর্ম করে জাহান নামে যেতে হবে তাদেরকে দিন পালন করছে এই ক্ষেত্রে সহি দিন পালন করছে আফিদার ক্ষেত্রে তহিদের ক্ষেত্রে সন্ন্যার ক্ষেত্রে এই ফিরকা নাজিয়া যাদের অপর নাম হচ্ছে আহলুসন্নাতওয়াল জামাহ যাদের আর নাম হচ্ছে যারা কোরআন সন্ন্যার অনুসারী হ্যাঁ সে আহলুসন্নাল জামা বলেন অথবা আসাবুল হাদিস বলেন অথবা আহলুল হাদিস বলেন এই নামগুলি সারাফে সালিনরা ব্যবহার করেছেন যেমন এমাম আহমদ রহমতুল্লাহ আলাই যখন এই সাহায্য প্রাপ্তি দলটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় যেই দলকে আল্লাহ সাহায্য করবেন দুনিয়াতে যেই দল নাজাদ প্রাপ্ত তখন তিনি বলেছে ইল্লাম আহলাল হাদিস ফালা আদরি মানহুম সেই দলটি যদি আহলুল হাদিস মানে কোরআন সোনার অনুসারে আহুল হাদিস মানে নাম আহলে হাদিস নয় আবার এটা আবার যে নামটা কাজ হয়ে গেল না না না ভুল কথা মানহাজে আমলে যে কোরআন সোনার অনুসারী আহলুল আর তারপরে যদি নাম থাকে অসুবিধা নেই কিন্তু শুধু শুধু নাম আর নামের সাথে কামের মিল নেই ওইতে কাজ হবে না ইল্লাম এখন আল হাদিস সেই দলটি যদি আহলুল হাদিস না হয় মানে কোরআন সন্ন্যার অনুসারে হাদিস যেহেতু কোরআন করিমকে বলা হয় হ্যাঁ আহসান আল হাদিসে বা খের আল হাদিসে কিতাবুল্লাহ কোরআনে করিম হচ্ছে খেরুল হাদিস আর হাদিস হচ্ছে রসুল্লাহামের সন্না হাদিস তো যদি আহলুল হাদিস কোরআন সোনার অনুসারী এই দলটি না হয় ফালা আদরি মানহুম তাহলে আমি জানি না যে আর কি হইতে পারে মানে এই দলটি ছাড়া আর কোন দল হতেই পারে না যারা কোরআন সন্ন্যার প্রতি আমলকারী হবে তিনি বলেছেন যে হুম আসাবুল হাদিস কেউ আসাবুল হাদিস বলে কেউ হাবুল হাদিস বলেছেন কেউ বলেছেন যারা আমরে বিল মারুফা নাহিল মুনকার করে ভালো কাজের উপদেশ দেয় অন্যায় কাজে বাধা দেয় বিভিন্ন উক্তি রয়েছে কিন্তু সবগুলি এর সার কথা হচ্ছে যারা তারা সহি আকিদা এবং সহি মানহাজের ওপর থেকে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বাঁচে এরা ফিরতে না আহলু সন্নাতে ওয়াল জামা সন্নাতের অনুসারী ওরা নবী সাল্লাহাম এবং সাহাবাইকেরাম খোলাফার আসাদিন আদর্শের অনুসারী ওয়াল জামা মানে জামাতুস সাহাবা সাহাবাইকেরাম জামাতি হচ্ছে আদর্শ জামাত জামাত হিসাবে দল হিসাবে আমাদের জামাত যদি আদর্শ হয় তো আজকালকার কোন জামাতকে আদর্শ বলতে পারবেন না তবে সাহাবাই কারামদের থেকে কি বলবেন আদর্শ জামাত সেন্ট পার্সনে একশো শতাংশ জি রসুল্লাহ সাল্লামের হুবহু তারা ফটোকপি ছিল জি হ্যাঁ দল হিসাবে সেই দলটি হচ্ছে জামাতে হাক্কা হক জামাত সেই জন্য সহি আকিদা মানহাজের অনুসারীদেরকে আহলুসন্নাতে ওয়াল জামা বলা হয় আবার এই নামটি আজকাল সবচেয়ে বেশি যারা শিরিক বিদাত করে তারা নিজের লেভেল হিসাবে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বেরুলুবিরা কখনো তারা আহলে সন্ন্যতল জামাত না তারা খোলাফের আসে দিনদের অনুসারী না সন্ন্যার অনুসারী না জামাত সাহাবার অনুসারী জামাত সাহাবা তহিদ সন্ন্যার অনুসারী ছিল এরা শিরিক বিদাতের অনুসারী এদের ধর্ম করে হচ্ছে কবর মাজার পূজা করা আর সুফিবাদে ডুবে থাকা কুফরি আকিদাতে ডুবে থাকা শুধু বিদাতি আকিদা নয় সুতরাং নামে কখনো ধোকা খাবে না নাম কোনো কাজে আসবে না কাজ কাজে আসবে আহলে সুনতল যেটি হচ্ছে নাজিয়া নাজাদ প্রাপ্ত দল বিশ্বাস করে কিসের ওপর বিল কাদরি তাকদিরের প্রতি তা ভালো হোক অথবা মন্দ হোক কখনো ভালো হয় কখনো মন্দ হয় একই লোকের আমার কারো ভাগ্য ভালো হয় কারো ভাগ্য খারাপ হয় সবচেয়ে বিশ্বাস করে এবং বিশ্বাস করে কি কি বিশ্বাস করে গুলির মাধ্যমে আমরা স্পষ্ট জানব আল্লাহ বিষয়টা জানেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে না হয় আল্লাহর অজান্তে হয় না আল্লাহ রাবুল আলমীর এটাকে লিখে রেখেছেন আল্লাহ সৃষ্টি করেন এই চারটি কথা বলে এই চারটাকে বলা হয় মারাতে বল কাদ তকদিরের স্তর যেগুলি আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আসবে তার সাথে সাথে ভালো তকদিরে অহংকারী হইতে হবে না আর খারাপ তকদিরে হ্যাঁ হ্যাঁ হতাশ হইলে হবে না বা অসন্তুষ্ট হইলে হবে না কথা বলছেন না আমার আপনার খুব ভাগ্য ভালো অহংকারে ভেটে পড়েছেন আমার মতো ভালো মানুষ আর কেউ নেই গোমরা আর কেউ এমন যে দুঃখী দুর্দিন এসেছে সেই জন্য হতাশ সেই ব্যক্তি আল্লাহ রহমত থেকে নিরাশ হাই কপাল আমার কি হইল হ্যাঁ সে অসৎ জি অসৎ সে ভালো মানুষ নাই তার জন্য কঠোর শাস্তি রয়েছে জি জি জি তো মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিন যা কিছু নির্ধারণ করেছেন তকদিরে তার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে সন্তুষ্ট মানে এই নয় যে আমরা আমাদের কষ্ট পছন্দ করি কেউ কষ্ট পছন্দ করে না মানুষের স্বভাব হচ্ছে সবাই আরামে থাকতে চায় ঠিক না কেউ চায় না যে একটা তার কাঁটা লাগুক গায়ে বড় বিপদ দূরের কথা কিন্তু তার মানে এই নয় যে আপনি অতি হতাশ হবেন কাঁটা লেগে গেছে যথাসাধ্য বাঁচবো যে আমাকে যেন একটা কাঁটাও না লাগে ঠিক না কিন্তু যখন লেগে গেছে অসন্তুষ্ট হবে না যে আল্লাহ তুমি কি করলে আল্লাহ আমার এমনটা কেন হইল না আলহামদুলিল্লাহ আল্লাহ করলে আল যা হয়েছে এখন আমাকে ধৈর্য ধরতে হবে ইমান অবিল কাদারে আল্লাহ দ্বারা যাতেন তকদিরের প্রতি ইমান দুটো স্তরে রয়েছে দুটো স্তরে রয়েছে প্রথম শেখর রহমতুল্লাহ আলাই দুটো দারাজা বর্ণনা করেছেন আরবি ভাষায় দারাজা মানে ইস্তার হয় বা সিঁড়ি হয় দুটো ইস্তার দুটো দরজা আর এক একটা দরজার আন্ডারে দুটো দুটো বিষয় রয়েছে তাহলে কত হয়ে যায় দুই দুই চারটা হয়ে যায় এই চারটি হচ্ছে মারাতেবুল কাদের বা তকদিরের স্তর সমূহ যেদিকে ইঙ্গিত করলাম আর বিস্তারিত আলোচনা আসছে নাজাদপ্রাপ্ত দল আহলে সোনাল জামাত এবং তারা ভালো মন্দ তকদিরে বিশ্বাস রাখে সুতরাং বোঝা গেল যে যারা ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস রাখে না তকদির বলে কিছু নেই যদি কেউ বলে তাহলে তারা আহলে সুন্নত জামাত নয় তাহলে আহলে সুন্নতের জায়গায় তাদেরকে বলে আহলে বেদাত কি বলবো তাদেরকে আহলে বেদাত তারা বেদাতি আর সাহবাইকারদের জামাতের অনুসারী নাই তারা অন্য কোন জামাতের অনুসারী গোমরা পথভ্রষ্ট তারা রসুল্লাহ ও তরিকার অনুসারী নয় আর রসুলামের সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহমেরও অনুসারী নয় তাই বলছেন শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ তালা যে এর দ্বারা বোঝা গেল ইশারাতুন আন্না মাল্লাম ইউমেন বিল কাদারি কেউ যদি তকদির প্রতি বিশ্বাস না করে ফালে ইসামিন আহলি সুন্নতাল জামাত সে আহলি সুন্নতাল জামাত নয় ওয়াহাদা হওয়া মক্তাজান নসুস আর এটাই দলিল দ্বারা প্রমাণিত যেমন জিব্রাইল আলী সালামের সেই প্রসিদ্ধ হাদিসে সহি মুসলিমে রয়েছে হাদিস নম্বর নয় শুরুতে রয়েছে সেই মুসলিমে নবী করিম সাল্লামের কাছে জিবরাই আলী সালাম এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল পাঁচটি খুঁটি বলেছিল রসুরাম তারপরে ইমান সম্পর্কে ছিল ছয়টি খুঁটি বা স্তম্ভ বলেছিল রসুল্লাহামান এই তকদিরের প্রতি ইমান হচ্ছে ফাজাল ইমান বিল কাদার সাদ সারকানিল ইমান তকদিরের প্রতি ইমান হচ্ছে ইমানের ষষ্ঠ স্তম্ভ ছয় নম্বর রকুন খুঁটি সুতরাং ফামান আন কারাও কেউ যদি অস্বীকার করে আমি তকদি তকদির মানি না মমিন সে মমিন মুসলিম নয় ইউমেন যেমনই কেউ যদি মানি না বা একত্র মানি না তাহলে মুসলিম না যে কেউ যদি বলে আমি আল্লাহ মানি কিন্তু আমি ফেরিস্তা মানি না তাহলে কাফের কেউ যদি বলে যে আমি জিব্রাইলকে মানি না বিশ্বাস করি না তাহলে কাফের কেউ যদি বলে যে আমি কোন এক রসুলকে মানি না তাহলে কাফের লাহানু ফারুক বাইনা হাদিমে রসুলে রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না কেউ যদি বলে আমি তহরাতটা আল্লাহর কিতাব এটা মানি না তাহলে সে কাফের মুসলিম নাই আল্লাহর কিতাব বলে মানতে হবে যেহেতু আল্লাহ তার কিতাব বলেছেন আসমানি কিতাব কিন্তু তওরাতের বিধান না রহিত হয়ে গেছে সুতরাং মানা চলবে না তকদিরের প্রতি ইমানের দুটো দারাজা রয়েছে বললেন আর প্রত্যেকটি দারাজাতে দুটো বস্তু সামিল রয়েছে এ কথাই না বললেন তো বলছেন এর দ্বারা ইঙ্গিত করেছেন এইদিকে যে আন্নাল ইমান আবিল কাদারি ইয়াস্তামিল আলা আরবায় মারাতিব তকদিরের প্রতি ইমানের চারটি স্তর রয়েছে সংক্ষেপে সেগুলি শুনে নেন তারপর বিস্তারিত আলোচনা আসছে প্রথম হচ্ছে ইলমুল্লাহিল আজালি বেকুল্লি আল্লাহর হ্যাঁ ইলমে আজালি মানে এমন ব্যাপক জ্ঞান যার কোনো আদি অন্ত নেই শুরু নেই যে আল্লাহ অমুক কালে জানতেন না তারপরে জেনেছেন এমনটা নাই এটা হচ্ছে আজাল আজাল মানে যার শুরু নেই আর আবাদ মানে যার শেষ নেই যার আদি অন্ত নেই তাহলে আল্লাহর ইলমে আজাল আমার ইলমে আজাল এই কথা ভরি আজাল মানে সর্বদাই যে ইলম আল্লাহ রাবুল আলমিনের কি ছিল আর আছে আর থাকবে এছাড়া আজালি আর আবাদি এই দুটো শব্দ মনে রাখবেন তো আল্লাহ যখন সবকিছুই সর্বদাই জানেন এর অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ বান্দারা কি আমল করছে করবে তাও জানেন বর্তমানে যে বান্দারা দুনিয়াতে মানব জাতি আছে কি কাজকর্ম করছে আল্লাহ জানছেন না জানছেন না যেমন আল্লাহ এখন জানছেন তেমনি যাদেরকে আল্লাহ এখনো সৃষ্টি করেননি আগামীতে যারা সৃষ্টি হবে তারাও কি করবে দুনিয়াতে এসে আল্লাহ জানেন না জানেন না না তাদের শুধু ওই বয়সটা কত কোথায় জন্মিবে এটাই জানেন শুধু না ওরা যে জন্মিবে জন্মার পরে সুস্থ না অসুস্থ কতদিন বাঁচবার কি কি কাজ করবে কখন কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে কি কাজ তাদের দ্বারা হবে ভাবনার মধ্যে সবই আল্লাহ জানেন জি সবকিছুকে স্বামী আল্লাহর এলম এটা একটা এলমোল্লাহ সহজে হ্যাঁ? কি বলবেন আল্লাহর এলম প্রথম স্তর দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ জালিকা আল্লাহ যে সবকিছু জানেন আবার এগুলো রেকর্ড করে লিখেও রেখেছেন লহে মাহফুজে ফিল্লাহিল মাহফুজ সুরক্ষিত ফলকে তৃতীয় স্তর হচ্ছে মাসিয়াতুল্লাহি শামেলা আল্লাহর হ্যাঁ ব্যাপক ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা সমস্ত কিছুকে সামিল আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না কিন্তু আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না এটি গুমরাহি কথা আল্লাহ হুকুম মানে এখানে সারি হুকুমের কথা বলছি আল্লাহ হুকুম মানে যদি বলেন যে আমরুর কৌনি মানে ইচ্ছার অর্থ সেটা আলাদা কথা সেটা সূক্ষ্ম বিষয় কিন্তু জনগণ কি হুকুম মানে কি বুঝে হুকুম মানে নির্দেশ বুঝে ঠিক কিনা তো আল্লাহর বিনা হুকুমে বিনা নির্দেশে কিছু হয় না আল্লাহ নির্দেশ করেছে চুরি করো আল্লাহ নির্দেশ করেছে জেনা করো মদ খাও হ্যাঁ? আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কুফুরি করো নাস্তিক হও আর মাজারে সিজনা করো নাকি তো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এ কথাটি কুফরিয়া কথা নয় আল্লাহ হুকুম করেছে যে মাজারে সেজদা করো না জনগণ যে হুকুমের শব্দটি বুঝে সেই অর্থে আমি আলোচনা করেছি এরা কারণ একজন বিদাতি বক্তা আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনার উপর আপত্তি করেছে সেই জন্য এটা বলছি ক্লিয়ার করে হুকুম মানে জনগণ যেটা বোঝে সেটা হচ্ছে নির্দেশ আর হুকুম মানে যেটা হচ্ছে মাসিয়াত হ্যাঁ, হ্যাঁ আল্লাহর চাওয়া আল্লাহর ইচ্ছা সেটা সবকে সামিল ভালো মন্দ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আল্লাহ যদি ইচ্ছা করতেন যে হইতে দেব না তাহলে কিছু হইতো না বোঝা গেছে কিনা পাপ হইতে দেব না পাপিকে জন্মিতে দেব না তো পাপি জন্মিত নাকি না গায়ের জোরে জন্মে গেছে গায়ের জোরে পাপ করছে নাকি না আল্লাহ ওই ক্ষমতা ওদের শরীরে দিয়ে রেখেছেন কিন্তু আল্লাহ এই ক্ষমতাকে প্রয়োগ করতে বলেননি পাপের ক্ষেত্রে যে তোমার ক্ষমতাকে পাপে প্রয়োগ করো তো মাসিয়াতুল্লাহ যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ চান ব্যাপক চাওয়ার ভিত্তিতে এবং আল্লাহর ক্ষমতাধীন আল্লাহ ক্ষমতার বাইরে ঘটছে না আমাদের ক্ষমতার বাইরে প্রায় সবকিছুই ঘটছে আপনার ক্ষমতা আপনার স্ত্রীর উপর চলে না আপনার ক্ষমতা আপনার ছেলে মেয়ের উপর চলে যতক্ষণ চোখের সামনে খুব যদি আপনি জোর দেখান তা আপনার চোখের সামনে আপনার স্ত্রী আপনার বিনা হুকুমে এদিক সিঁড়ি নড়তে পারছে না ঠিক না তারপরে তো পাকায় চলে যাচ্ছে যাও তোমাকে মানি না ঠিক কিনা আর এখন যে এখানে এসছেন আর বাড়িতে স্ত্রীকে দেখে এসছেন আপনি বলেছে তুই বাইরে যাবি না ও গিয়ে যদি মার্কেটে ঘুরে আর যদি সমুদ্র বিচে ঘুরে অথবা পার্কে ঘুরে আপনার করার কি আছে অথবা গেট খুলে দিয়ে কাউকে ডেকে গল্প করে আপনার করার ক্ষমতা আছে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় না সবকিছু করতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না চতুর্থ স্তর হচ্ছে আল খালক খালকুল্লাহ তাহলে খুব সহজ ভাষা এবার শুনেন প্রথমটা হচ্ছে এলমুল্লাহ আল্লাহর এল সবকিছু সামিল তারপরটি হচ্ছে হিতাবাতুল্লাহ আল্লাহ রেখে রেখেছেন তৃতীয় হচ্ছে মাসিয়াতুল্লাহ বা এরাদাতুল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না চার নম্বর হচ্ছে খালকুল্লাহ বা ইজাদুল্লাহ আল্লাহর সৃষ্টি চার নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করা আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না তো বলছেন চার নম্বর হচ্ছে ইজাদুল্লাহ লেকুল্লিল মাখলুকাত আল্লাহ সমস্ত সৃষ্টিকে কি করেছেন অস্তিত্ব দানকারী বা সৃষ্টি করেছেন ও আন্নাউল খালেক তিনি একমাত্র স্রষ্টা অমাসে অহ আর তার সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে তা হচ্ছে মখলুক বা সৃষ্টি হাজা মুজমাল মারাতিবিল কাদরে এই হচ্ছে সংক্ষিপ্ত তকদিরের স্তর সমূহ ইলেইকা বেয়ান এখন বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করা হচ্ছে বলছেন শেখ সোহেল ফৌজান হাফিজ মারাতেবুল কাদার এখন তকদিরের স্তরগুলি শেখুল ইসলাম ইতাইমিয়া রহমতুল্লাহ আলের কিতাব আখির অসেতিয়া থেকে শুনুন বলছেন আদারাজাতুল উলা ওমাতাহু প্রথম দরজা ইবনে তেম রহমতুল্লাহ আলী প্রথম তকদিরকে দুই দরজায় ভাগ করেছেন দুই দরজা মানে দুটো সিঁড়ি বা স্টেপ দুটো ধাপ দুটো ধাপ বলতে পারেন প্রথম ধাপে দুটো আর দ্বিতীয় ধাপে দুটো তো দুই দুই চারটা এই চারটা বয়ান করলাম প্রথম ধাপ হচ্ছে আর ওতে যা সামিল বলছে দ্বারা যাতুল উলা প্রথম ধাপ হচ্ছে আল ইমান আলিমুন বিমা খালাকা বা বেমা আল খালকো আমিলুন বলছেন আল্লাহ রবুল্লা আলমিন তিনি সবকিছুই জানেন কি সম্পর্কে বেমা আল কো আমেলুন যে সৃষ্টি জগৎ কি কাজ কর্ম করবে করেছে ওটাও জানেন অতীতে আর করছে ওটাও জানেন আর করবে ওটাও জানেন কে কি করবে সৃষ্টির আগে থেকে সব সময় তিনি জানেন সব সময় সৃষ্টির কতকাল আগে থেকে জানেন এ কথা বলতে পারেন না লিখেছেন কখন হ্যাঁ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার তাহলে এটার একটা শুরু লিখার একটা কি ছিল শুরু ছিল কিন্তু আল্লাহর জানার কিন্তু শুরু ছিল না সর্বদাই তিনি জানেন এটা কথা মনে রাখতে হবে তো বলছেন যে সৃষ্টি জগৎ যা কিছু আমল করবে বা কর্ম করবে আমল মানে তো আমরা বুঝি ধর্মীয় আমল না ধর্মীয় কাজ কি করবে আর দুনিয়ার কাজ কি করবে কে কতটা ইমানদার হবে কে কতটা নামাজি মুসল্লি হবে কে কতটা আর আম পালন করবে কে কতটা জাকাত দাতা হবে কে কতটা হজ করবে কে কতটা উমরা করবে কে কতটা নেক কাজ করবে কে কতটা পাপ করবে আর কে কতটা রুজি রোজগার করবে আর কে কতটা শ্বাস নেবে সবকিছু লেখা আছে হ্যাঁ, এবং সবকিছু আল্লাহ জানেন প্রথমটা হচ্ছে আল্লাহ জানেন বেহিল মেহিল কদিম তার এমন জ্ঞান দ্বারা যার কোনো আদি নেই শুরু নেই কদিম মানে কাদিম মানে প্রাচীন হয় কাদিম মানে পুরাতন হয় তো এখানে প্রাচীন পুরাতন কথাটি বেমানান লাগছে তো কি বলো আমরা যে জ্ঞানের কোন শুরু নেই আদি নেই যেই জ্ঞান হ্যাঁ যেই এলম আল্লাহ রবুল আলমিনের গুণ সর্বদা আজাল থেকে আবাদ পর্যন্ত চিরকাল তিনি আলিম হ্যাঁ আর চিরকাল তিনি আলিম থাকবেন সর্বদাই ছিলেন এবং থাকবেন ও আলেমা জামি আহওয়ালিহিম এবং আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত অবস্থা জানেন মিনা তাতে মাসি ভালো এবং মন্দ কে ভালো কাজ কতটা করবে আর মাসি কে পাপ কাজ কতটা করবে সব আর কে কত পাবে আর কোথায় পাবে আর কি রিজিক পাবে হ্যাঁ কে তার বিদ্যা দিয়ে কে তার ব্যবসা দিয়ে কে হাতের কাজ দিয়ে কে দিন মজুর করে সবই জানালো ওয়াল আজাল এবং হ্যাঁ আয়ু আয়ু আল্লাহ রবুল জানেন এবং এই আয়ুর সমাপ্তি কোথায় ঘটবে কে আকাশ পথে মরবে আর কে জমিনে মরবে আর কে পানি পথে মরবে কে কি অবস্থায় মরবে সোম্মা কাতাব এটা হলো একটা তাহলে এলমুল্লাহ দুই নম্বর আল খালকে অতপর আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন লহে মাহফুজে সৃষ্টি জগতের তকদির সমূহ এটা হলো দ্বিতীয় কিতাবাটা হচ্ছে দ্বিতীয় স্তর এই লিখাটা কেমন করে হইল এই মর্মে সে হাদিসটির দিকে ইঙ্গিত করছেন জানাবি করিম সাল্লাম থেকে বর্ণিত কালাম সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমী কি সৃষ্টি করলেন কলম এই সর্বপ্রথম কলম মানে তার আগে কিছু সৃষ্টি হয়নি এই না এটা অর্থ এখানে বোঝানো হয়নি কারণ এই কলমের যখন তাকে লিখতে বলা হইল হ্যাঁ লিখবে কিসে কলম দ্বারা লিখবে তো লিখবে কোথায় কলম দ্বারা তো লিখবে কিন্তু কোন একটা জায়গাতে তো লিখতে হবে খাতা তো লাগবে সেটা কি লহে মাহফুজ তাহলে মানে তার আগে লহে মাহফুজ সৃষ্টি হয়ে আছে হ্যাঁ লহে মাহফুজ আরো আছে কুর্সি আছে ঠিক না জি হ্যাঁ তো কথা হচ্ছে যে এখানে এই এই কথাটি বোঝার বোঝানো হয়েছে যে যখন আল্লাহ এই তকদির লিখেন এই তকদির লিখার আগে কলম সৃষ্টি করলেন কালাম প্রথম কলম সৃষ্টি করলেন তারপর লিখতে বললেন এর মানে এই না যে কলমের আগার কিছু সৃষ্টি হয়নি এটা ওলামারা অর্থ করেছেন যাতে করে আপনার এতরাজ আপত্তি না হয় জি কাল আল্লাহ তারপর কলম কাল্লা বলে উক্তুব লেখো আল্লাহ কি লিখবো কাল তুমি লিখো যা কিছু ঘটবে কেয়ামত পর্যন্ত সবকিছু লিখো সুতরাং মানুষের ওপর যে কোন অবস্থা আসে ভালো হোক আর মন্দ হোক সেটা তাকে ভুল করে অন্য কাউকে লাগবে না বোঝা গেছে না অর্থাৎ বিপদ আপদ যদি আপনার ভাগ্যে থাকে সেটা আমার উপরে আসবে না আর আমার ভাগ্যে থাকে আমার পাঁচটা পয়সা আছে আপনাকে লাগবে কথা বোঝা গেছে না জি এটা বিপদের ক্ষেত্রে বুঝালাম সুখের ক্ষেত্রে যেই রুজিটা আপনার আছে আমি যদি রাত দিন চেষ্টা করি যে কেড়ে নিয়ে আমার হকে লাগাবো আমি খাবো এটা ও অসম্ভব লাগবে না আমার নসিবে জুটবে না আর আমার রুজি কার জন্য ছিনিয়ে নেওয়ার যদি আপনি কেন সারা দুনিয়া চেষ্টা করে তবু কিছু করতে পারবে না কথা বোঝা গেছে এর নাম তকদির এত হালকা মনে করি না তকদির বিষয়টি কারণ আমরা অনেক ভয় করি হ্যাঁ এই ব্যাটার জন্য আমার গেল হ্যাঁ এই যে দুশ্মনী করছে কখন আমার ভাত উঠলো এত ভয় কেন আরে ভাই এত ভয় কেউ কিছু করতে পারে মানুষের হাতে আল্লাহ রাখেন আসমানে রেখেছেন জমিনও রাখেন না হলে মানুষ কোথা থেকে উদ্ধার করে নিত অফিস সময় রিজ কেউ সবকিছু ফয়সালা কোথায় আকাশের ওপর ওখানে মানুষ যেতেই পারবে না দুশ্মন যেতেই পারবে না কথা বোঝা গেছে হায়াত কেড়ে নিতে পারবে না মত এনে দিতে পারবে না অনেকে মরার জন্য হাই হাই করছে মরে যেতাম মরে যেতাম ভালো হইতাম মরছে না তখন আত্মহত্যা করতে যাচ্ছে আত্মহত্যা করতে গিয়েও মনে করছে মরে যাবো কিন্তু মরো না কেমন করে বেঁচে গেল হচ্ছে না হচ্ছে না আমার কেউ মরতে চায় না জীবনে যেন মরণ না আসে ও তাড়াতাড়ি মরে গেল জি ধন্যবাদ বলছেন যে মানুষের ওপর যা কিছু আসে সেটা তাকে ভুল করে অন্য কারো কাছে যাবে না আপনার রুজি আমার কাছে ভুল করে আসবে না আর আমার রোজি আপনার কাছে ভুল করে যাবে না আমার আখতা হওয়ার যেটা ভুল করে গেছে মানে আপনাকে আপনার নসিব লাগলো না লামিয়া করলে ইউসিব সেটা আপনাকে আপনার কাছে আসতো না আমাদের কোন চাকরি বাকরি বা একটা সুযোগ সুবিধা আসছিল হঠাৎ করে না হইলে এই ব্যাটার জন্য তো এটা হইল না হ্যাঁ আমার কফিলের জন্য আমি ক্ষতিগ্রস্ত আরে ওইটাই নসিব আছে তোমার জি হ্যাঁ এর জন্য আর ওর জন্য সব বলে লাভ নেই জাফাতিল আকলাম কলমগুলি শুকিয়ে গেছে কলমগুলি সুখে কলম শুকালে আর লিখে না সুতরাং তকদিরে রিভিউ হবে না যা লিখার লিখা হয়ে গেছে ও তবে এত সোহফো আর যে লিপি হ্যাঁ লিখ যাতে লিখা হচ্ছিল সেটা কি হয়েছে লিখার পরে ওই কালিগুলো কি হয়েছে শুকিয়ে গেছে জি হ্যাঁ লহে মাহফুজে লিখা হয়েছিল তারপরে শুকিয়ে গেছে কামা কালা তালা মহান আল্লাহ বলেন তালাম হে নবী তুমি কি জানো না হে মুসলিম তুমি কি জানো না হে মানুষ তুমি জানো না সম্বোধন রসুল্লাহামকে প্রথম তারপরে মুসলিমকে এই উম্মতের মানুষ সেই জন্য আর তারপরে যে কোনো মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে সেজন্য সবটাই বললাম বুঝছেন না প্রথম আল্লাহ কাকে সম্বোধন করেছেন কোরআন নবীকে তারপরে আমাদেরকে কারণ আমরা কোরআনের প্রতি বিশ্বাসী তারপরে সারা বিশ্বের সমস্ত মানবতাকে কোরআন সময় হে মানব সকল জি তো আল্লাহ তাল্লাহ হে মানুষ তুমি কি জানো না আন্নাল্লাহ আলম আফিসামাইল আরদ যে আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সম্যক আল্লাহ সব জানেন সবকিছু আল্লাহ জানেন এলমোল্লা এক নাম্বার দুই নম্বর মানে লিখা আছে লোহে মাহফুজে তাহলে দ্বিতীয় স্তর কিতাবাতুর আল্লাহ লিখাও এই আয়াত দ্বারা প্রমাণিত হইল আবার এগুলো খুব মুশকিল নাকি আমাদের জন্য তো মুশকিল দশটা লোকের হিসাব নিজের হিসাবটা রাখতে পারি না যারা হিসাব একটা একটা করে লিখে রাখেননি যদি বলি এক মাসে কি খেলেন আর কতটা খরচ হিসাব দেন তা আপনি নিজে বলতে পারবেন না কোন দিকে কতটা খরচ করলাম নিজের হিসাব নিজে দিতে পারবেন না ঠিক না পরের হিসাব আর কোম্পানি হিসাব তো দূরের কথা লিখে না রাখলেন কিন্তু আল্লাহ বলছে আল্লাহ ইয়াসির এসব আল্লাহর জন্য সহজ জানাও সহজ আর লিখে রাখাও সহজ সুরে হজর আয়াত নম্বর সত্তর দ্বিতীয় আয়াত সুরে হাদিদের আয়াত নম্বর বাইশে মহান আলী সাদ করছেন ফিল কিতাব বলছেন যে হে মানুষ তোমাদের কি জমিনে পৃথিবীতে যে কোনো মুসিবত হ্যাঁ, পৌঁছে বা যে কোনো মুসিবত তোমাদের উপর আপতিত হয় এটা ইল্লাফি কিতাব কিতাবে রয়েছে লিখা আছে এমন কোন মুসিবত নেই মা নাফিয়া শাব্দিক অর্থ করি মা আসাবামি মুসিবত ফিল আর পৃথিবীতে এমন কোন মুসিবত আসতে পারে না জমিনে ওলাফি আনফুসম আর তোমাদের জানের ক্ষেত্রে প্রাণের ক্ষেত্রে কোন মুসিবত বিপদ আবাদ আসতে পারে না ইল্লাফি কিতাব যা আসে তা লিখা আছে লিখনিতে আছে কখন আল্লাহ লিখেছেন মিন কাবলে আন্নাবরাহা সেসবকে সৃষ্টি করার পূর্বেই এটা লিখা আছে সবকিছু সৃষ্টি করার পূর্বে এমনকি আসমান জমির সৃষ্টিরও অনেক এসব হচ্ছে আল্লাহর জন্য বড় সহজ কথাগুলির তর্জমা সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা শেষ করে দিই তারপরে বিস্তারিত শেখ সরে ফৌজান হাফিজাহুল্লাহর ভাষ্য থেকে শোনাবো যাতে আরো স্পষ্ট হবে ওয়াহাজ আর তাকদির আর তাবে এলমে হিসুবাহান বলছেন যে এই যে আল্লাহ রাবুল আল পক্ষ থেকে তকদির যা নির্ধারিত রয়েছে ভাগ্য সুনির্ধারিত রয়েছে যা আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত আল্লাহর জ্ঞানের এলমের বাইরে নাই আল্লাহর এলমের তাবে মানে তার আন্ডারে রয়েছে এটা কখনো কখনো সংক্ষিপ্ত হবে আর কখনো কখনো বিস্তারিত কখনো কখনো সংক্ষিপ্ত আর কখনো কখনো বিস্তারিত জুমলাতান মানে সংক্ষিপ্ত আর তফসিলান মানে বিস্তারিত এই জন্য হোলসেল কে জুমলা আজকাল বলা হচ্ছে একসাথে উঠিয়ে দিয়ে দিলাম একটা একটা করে দেখলেন না কি আছে না আছে একসাথে উঠিয়ে একবারে কার্টুন কে কার্টুন উঠিয়ে দিয়ে দিলেন না মানে সুরক্ষিত ফলকে মাহফুজে যা চেয়েছেন যেভাবে চেয়েছেন যার জন্য যতটা চেয়েছেন লিখে রেখেছেন ওয়াইদা খালাকার যখন আল্লাহ সৃষ্টি করেন জাসাদাল জেনিন ভ্রূণের দেহকে শরীরকে ভ্রূণ বুঝেন তো বাংলায় বাংলা বুঝেন আর বাংলার স্বাধীনতা কি দিয়ে তর্জমা করবো হ্যাঁ জেনিন জেনিন ভ্রুণ পেটে মা যখন গর্ভধারণ করে হ্যাঁ যখন পজিটিভ আসে তখন চল্লিশ দিন কি থাকে শুক্র থাকে শুক্রবিন্দু তারপরে দ্বিতীয় চল্লিশে হ্যাঁ জমাট বাধা রক্ত হয় আর তৃতীয় চল্লিশে মাংসপিণ্ড মুখ গাতুন হয় আলা কাতান হ্যাঁ, নোৎফাতান আলা কাতান তোমা মুদ গাতান তারপর গোস্তের টুকুর বা পিণ্ড হয় গোস্তের লুথরা পিণ্ড গোস্ত পিণ্ড এই গোস্ত পিণ্ড এটা হচ্ছে ভ্রূণ হ্যাঁ ধীরে ধীরে ধীরে ধীরে হ্যাঁ কি হচ্ছে বাড়ছে ওইটা রং পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটছে যখন তিন চারে বারো একশো বিশ দিন তিন চল্লিশ বললাম না তিন চল্লিশে একশো দিন হলো তখন কি হয়ে যায় ফেরেস্তাকে আল্লাহ পাঠান যে চারটা বিষয় লিখো এখন ওর হ্যাঁ, এটা তো সিলি সংক্ষিপ্ত হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর তকদির আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন এটা হচ্ছে জুমলাতান সংক্ষিপ্ত তকদিরের প্রতিমান বোঝা গেছে আর তাফসিলান হচ্ছে এই যে প্রত্যেকে নিজ নিজ মাতৃগর্ভে যখন আপনি ভ্রূণ হিসাবে প্রথম অবস্থায় যখন এসেছেন একশো দিন যখন হয়েছে তখন আপনি জেনি তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে এই আড়াইশো গ্রাম থেকে পাঁচশো হলো পাঁচশো থেকে সাতশো আটশো এক কিলো দেড় কিলো দু কিলো আড়াই কিলো তিন কিলো এখন ভূমিষ্ঠ যতদিন ভূমিষ্ঠ হয়নি এটার নাম হচ্ছে জেনিন বোঝা গেছে না জেনিন তো যখন আল্লাহ এই ভ্রূণের দেহ সৃষ্টি করে একশো দিন হয়ে যায় তারপর তখন আস্তে আস্তে কি হয় গোস্তের ভিতরে হাড্ডি হয় আর হাড্ডির উপর তখন গোস যেন পোশাকের মতো পরিধান করিয়ে দেওয়া হয় আর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে লিখা তাবলা নাফি রুহে ফিয়ে তাতে আত্মা ফুকে দেওয়ার পূর্বে বাসা এলেইহে মালাকান ফেরেস্তাকে আল্লাহ পাঠান একজন ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়ে দেন এই দায়িত্ব দিয়ে কি দায়িত্ব ফাইমারবে আরবাই কালেমা চারটি কথা লিখে দেওয়ার জন্য হুকুম করা অথচ তকদির তো লয় মাহফুজে লিখা আছে ওটা হচ্ছে জুমলাতন সংক্ষিপ্ত লেখা আছে লয় কি লেখা আছে সংক্ষিপ্ত লেখা আছে এখন তো তফসিল এটা হচ্ছে অমরি জি এটা হচ্ছে আপনার আয়ুর জি হ্যাঁ কি লেখা হয় কালো ফেরেস্তা বলে আল্লাহ কি লিখবো বলে উক্তব রিজকাহু ও রিজিক লিখো রিজিকের মধ্যে আয়ু রিজিকের মধ্যে রুজি খাদ্য পানি সুস্থতা ইত্যাদি জি হ্যাঁ ও আজাল রিজ একটা রিজ তাহলে খাবার দাবার ধরেন কারণ আজালও বলেছে আলাদা করে তো রিজ মানে তাহলে তার হ্যাঁ, খাদ্য পানীয় ইত্যাদি আজ ভোগের সামগ্রী এক কথাই ও আজালাহু এবং তার আয়ু বয়স কত বয়স চলে আসবে ও আমালহ এবং তার আমল কাজকর্ম কি কাজ করবে সে শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ শিক্ষিত তো কোন ময়দানের শিক্ষিত তার পেশা কি হবে আমল দুনিয়ার আমল তারপরে দিনই আমল হ্যাঁ, সে আল্লাহর অনুগত না অবাধ্য ইত্যাদি হ্যাঁ আমল সৎ না অসৎ আমল পাপি না ভালো এগুলো আমলের অন্তর্ভুক্ত তারপরে অশাক শেষ পরিণামে অশাকিউন আউ সাইদুন শেষখানে আশি বছর বয়সে বা ষাট বছর বয়সে যখন মৃত্যুবরণ করছে সে বদনসিব না খুশনসিব সাকিউন মানে হতভাগা বদবাখত হ্যাঁ বদনসিব সাকি আর সাইদুন মানে ভাগ্যবান হ্যাঁ ভাগ্যবান ভাগ্যবান কিনা অনেক সময় আমল করেছেন অনেক কিন্তু শেষকালে নিজেই খারাপ আমল করলেন আল্লাহর দোষ নাকি সারা জীবন ভালোই করে গেলেন সহি আকিদার লোক ছিলেন আপনি আর মাসা আল্লাহ দিনয়েরও পাবন্দি করেছেন ফরজ অজব সবকিছু আদায় করেছেন শেষ জীবনে কোন অসৎ চক্রের পাল্লাই পড়ে গিয়ে মাজারে সিজদা করে আসলেন তারপরে মত হয়ে গেল চিরকাল আমল বরবাদ হলো না হলো না দোষ চাপাবেন আল্লাহর উপর এতদিন ভালো কাজ করলো দোষ আল্লাহ নাকি না ওই লোকের দোষ কারণ অনেকে নিজের দোষ খুঁজে পায় না আল্লাহর দোষ চাপায় সারা জীবন এই লোকটা ভালো কাজ করলো শেষখানে এরকম হয়ে গেল তাহলে আমল করে লাভটা কি আরে কে করলো কাজটা আল্লাহ যা জবরদস্তি করেছে না তুমি করেছো এই কাজ সারা জীবন ভালো থাকলে না কেন অনেকে কিন্তু আছে চল্লিশ বছর জেনার কাছে যায়নি আর নোংরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর বসে জেনায় লিপ্ত দোষ আল্লাহ না দোষ ওই লোকের বলেন জি হ্যাঁ তো কথা হচ্ছে যে শেষখানে সাকিউন বদ নসিব না খুশ নসিব ইত্যাদি ইত্যাদি ফাহাদ তকদির এই যে তকদিরটা এই চারটি বিষয়ের কথা নির্দেশ দেন যখন ভুরন মায়ের পেটে যখন গর্ভধারণ করে থাকে ওই সময় একশো দিনে এটা যারা চরমপন্থী কাদরিয়া মানে কাদরিয়া যারা তকদির কে অস্বীকার করে তাদের মধ্যে আবার দুই পন্থী আছে একটা হচ্ছে গোলাতুল কাদরিয়া মানে চরমপন্থী তকদির অস্বীকারী আর একটা হচ্ছে নরমপন্থী তকদির অস্বীকারী নরমপন্থী তকদির অস্বীকারী এরপরের গুলিতে আসবে যে নরমপন্থী কারা এখন নরমপন্থী তকদির অস্বীকারী মেলা আছে কিন্তু গরমপন্থী বা চরমপন্থী তকদির অস্বীকারীরা এগুলো কিচ্ছু মানত না যে আল্লাহ কারো রিজিকও লিখে রাখেননি আর আল্লাহ মানুষের আয়ু লিখে রাখেননি আল্লাহ মানুষের আমলও লিখে রাখেননি আল্লাহ মানুষের শেষ পরিণামও লিখে রাখেননি কি হবে না হবে জান্নাতি না জাহান্ন কিচ্ছু লেখা নেই বরং তারা আল্লাহর এলএম কে অস্বীকার করেছে বলছে আল্লাহ জানেন না যে কি কি করবে না আল্লাহ জানেন না যে এই লোকটি বাঁচলে কি করবে না করবে কেমন লাগে আপনাকে চরমপন্থী বলছেন যে প্রাচীন যুগে কাদিমান প্রাচীন যুগে চরমপন্থী অস্বীকারী কাদরিয়ারা এই তকদিরটাকে অস্বীকার করত অমুন কে রুহুল ইয়মা কালিল কিন্তু বর্তমান যুগে বর্তমান যুগে না আজকার যুগ না এই কিতাব লিখার যুগ এই কিতাবটি আকিদাই অসেতিয়া শেখুল ইসলাম রহমতুল্লাহ লিখেছেন অষ্টম শতাব্দীতে সাতশো হেজরি থেকে আটশো হিজড়ি প্রায় সাড়ে সাতশোর পরে এই সময়টাতে তার জীবনটা মোটামুটি তাহলে এই সময় আপনার যেটা অষ্টম হিজড়ি সপ্তম হিজড়ির পরে অষ্টম হিজড়ি তাহলে আট সাথে পনেরো আজ আজকে থেকে প্রায় হ্যাঁ, সাতশো সাড়ে ছয়শো সাতশো বছর আগের কথা তখনকার যুগে বলছেন চরমপন্থী যারা কাদরিয়া প্রাচীন যুগে এর আগে যারা ছিল তারা এটা অস্বীকার করতো যে আল্লাহ কিছু জানে না কে কি করবে না করবে ও আল্লাহ জানেন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে কিন্তু আজকাল এই তকদির অস্বীকারীর সংখ্যা খুব কম রয়েছে আমরা যেসব আলোচনা করলাম সেসব আলোচনার মধ্যে একটি ছিল যে তকদিরের তকদিরের সম্পর্কে দুটো কি রয়েছে স্টেপ বা ধাপ রয়েছে দারাজা প্রথম দারাজাতে দুটো বিষয় সামিল একটা হচ্ছে আর এগুলি হচ্ছে মারাতেবুল কাদর বা তকদিরের স্তর প্রথম স্তর কি বলেছিলাম আল্লাহর এলম আল্লাহর ব্যাপক জ্ঞান তো বলছেন যে শেখ সাহেব ফাজান জাকার শেখ জাকারা শেখ না মা তা তাতাদাম্মানো দারাজাতুল উলা প্রথম যে ধাপটি সেটা যে দুটো বিষয়কে সামিল তকদিরের প্রতি ইমানের সেই দুটো এখানে উল্লেখ করা হয়েছে প্রথম স্তর হচ্ছে আল ইমান ও ইলমিল্লা আল্লাহর এলমের প্রতি ইমান রাখা আল মহিত বেকুল্লিশাই যেটা সবকিছুকেই পরিবেষ্টন করে আছে মিনাল মজুদাতে যা বর্তমান বিদ্যমান আর মাদুমাত যা নেই হয়নি অর্থাৎ বর্তমান আমরা মজুদ না মাদুম আমরা বিদ্যমান আছি আল্লাহর জমিনে আছি যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন আর যা নেই এখনো নেগেটিভ হয়ে আছে পজিটিভ হবে অর্থাৎ বুঝছেন এই ভাষাটা ধরেন এখনো সৃষ্টি হয়নি হবে সেগুলি সম্পর্কেও আল্লাহ ওই রকমই জানেন যেমন যা কিছু আমাদের সম্পর্কে আল্লাহ জানছেন ভালো করবে না মন্দ করবে এবং তাদের রিজিক সম্পর্কে জানেন তাদের আজল সম্পর্কে তাদের আয়ু সম্পর্কে মৃত্যু সম্পর্কে জানেন ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় স্তর হচ্ছে মর্তাবাতুল কিতাবা লিখনের স্তর কোন স্তর কিতাবাতুল্লাহ আল্লাহ লিখনি সেটা কি ওয়াহি আন্নাল্লাহ কাতাফিল্লাহ মাহফুজ আল্লাহ লহে মাহফুজে লিখে রেখেছেন মাকাদের আল খালকে সমস্ত সৃষ্টি জগতে তকদির যা কিছু পৃথিবীতে ঘটছে আল্লাহ সেটা এক নম্বর জানেন এক নম্বর জানেন আর দুই নম্বর লিখে রেখেছেন সেটা ঘট ঘটার পূর্বে না ঘটার পরে আরে ঘটার পরে তো আমরাও লিখি বড় কিছু ঘটনা দেশ থেকে ফিরে আস এত তারিখ আমি বাড়ি থেকে ফিরে আসলাম নোটবুকে ডায়েরিতে লিখে রাখছেন না এত তারিখে আমি অমুক জায়গায় জার্নি করলাম এত তারিখে প্রথম হোমরা করলাম ওটা আমরা করি তারপরে শেখিন তাইমা রহমতুল্লাহ আলাই কোরআন এবং সন্ন্যার দলিল পেশ করছেন এই তকদিরের গুলির তকদিরের স্তরগুলি দলিল পেশ করছেন বলছেন যে হাদিস থেকে দলিল পেশ করেছেন আবু দাউদে রয়েছে হাদিসটি হাদিসটি কোথায় রয়েছে আবু দাউদের চার হাজার সাতশো নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন ওবাদ সামিদ রাজি আল্লাহ তালকে বর্ণিত রসুর উল্লাহাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন আল্লাহ তা পর্যন্ত লেখো এই হাদিস প্রমাণ করে কি ইয়াদুল্ল আলা মার্তাবাতিল কিতাবাতি লিখার একটা স্তর রয়েছে তকদির আল্লাহ লিখে রেখেছেন ওয়ান্নাল মাকাদির কুল্লাহা মাতুবা আর তকদির সবগুলি লিখা আছে তকদির সবগুলি এমন বলতে পারেন না যে কিছু কিছু তকদির লিখা আছে না সব লিখা আছে সব লিখা আছে একটু আগে বললাম না যে আউ্বাল মা খালাক আল্লাহুল কালাম এর মানে এই না যে দুনিয়ার সমস্ত সৃষ্টি প্রথম সৃষ্টি কলম এটা নয় আসলে এটা যারা বুঝেছে হাদিস ভালো করে বুঝেনি বা গ্রামার বুঝে না এই ক্ষেত্রে দুই রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে একটি ব্যাখ্যা আপনাদেরকে শোনায় বলছেন যে আউ্লা শব্দটি রৌয়া বেনাসবি আউ্লা জাবার দিয়ে ফাতা দিয়ে পড়া হয়েছে ফাতা মানে বুঝেন তো জাবার দিয়ে আউ্লা একটা জুমলা একটা বাক্য যেন ওর অর্থ হচ্ছে কলম সৃষ্টি করার পরে প্রথম তাকে লিখতে বললেন তকদির কলম যে প্রথম সৃষ্টি হইল প্রথম কলম সৃষ্টি হয়নি কিন্তু কলম সৃষ্টি হওয়ার পরে যে হুকুমটি আল্লাহর হয়েছিল সেটা অন্য কোন না কি তকদির লিখার হুকুম কোনটা তকদির লেখার হুকুম এবার বুঝতে পেরেছেন জি আর যদি ওটাকে আউ্বালও পড়া যায় কেউ আউ্বালও পড়েছেন তখন ওর মানে হবে যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন যখন এইরকম হবে তো মেলা এইরকম হাদিস এসছে প্রথমে এইটা প্রথমে এইটা তো এইরকম যদি অর্থ নেওয়া যায় তখন আর একভাবে সমন্বয় ওলামারা করে সেটা হচ্ছে যে যেই বস্তুগুলি বা যেই বিষয়গুলি আগে আগে হয়েছে সেগুলির মধ্যেকার এটা একটা সেগুলির মধ্যেকার একটা যেমন আমরা অনেক সময় বলি দু চারজন মোটামুটি একসাথে এক মিনিট দু মিনিটের আগে পরে এসছেন মসজিদে হোক অথবা ইসলামী সেন্টারে আপনারা প্রথম পাঁচজন এসেছেন কেউ দশ সেকেন্ড আগে কেউ দশ সেকেন্ড পরে আর বাকি সব পরে এসছে ঠিক কিনা এটা উদাহরণ দিচ্ছি বুঝেন ভালো করে আপনারা পাঁচজন যারা ওই পাঁচ দশ সেকেন্ড বার এক মিনিট দুই মিনিটের আগে পরে এসেছেন সবাই বলছেন আমি প্রথম এসেছি কি বলছেন আমি প্রথম এসেছি মিথ্যা বলছেন নাকি কিন্তু আপনি আসলে দশ সেকেন্ড পরে এসছেন বা তিনজনের পরে এসছেন এক মিনিট দেড় মিনিট পরে এসছেন তারপর আমি প্রথম এসেছি কথা কি ভুল যারা প্রথম এসছে তাদের মধ্যেকার আমি একজন এর মানে হয় মিন আউলে মঞ্জা এর মানে হয় যারা প্রথম এসেছে তাদের অন্তর্ভুক্ত আমি একজন এই অর্থ হয়ে থাকে যেই বিষয়গুলি বা যে বস্তুগুলি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন তার একটি হচ্ছে প্রথম দিকের সৃষ্টি হচ্ছে কলম এই অর্থ করা যেতে পারে দ্বিতীয় একটা ব্যাখ্যা হাদিসে এতটুকু শুধু হাদিস কিন্তু উক্ত উক্ত মাকাদিরা করলে পর্যন্ত সবকিছুর তকদির লিখো তারপরে যে কথাটি আছে যে মানুষের ওপর যে বিপদ আপদ আসে সেটা ভুল করবে না আর যেটা ভুল করেছে সেটা তাকে আসবে না এটা কিন্তু হাদিসের কথা নাই এটা নবীলামের কথা নাই এটা হচ্ছে সাহাবি ওবাদ সামেদ রাজিয়াল তালানোর ব্যাখ্যা স্বরূপ কথা এই হাদিসের ব্যাখ্যাতে বিশ্লেষণে তিনি বলেছেন ওলামারা বলেছেন আয়াতগুলি দ্বারা যা প্রমাণ হলো সেটা তো আমরা স্পষ্টই করে দিয়েছি যে আয়াত দ্বারা কি জানতে পারলাম যে আল্লাহ সবকিছু জানেন আর আল্লাহ কিতাব লিখেও রেখেছেন জি তকদির সম্পর্কে তকদিরকে তকদিরের প্রতি ইমান বা তকদিরকে দুই ভাগে ভাগ করলেন বা তকদির প্রতি ইমানকে বলেন ছিলেন না মানে সংক্ষিপ্ত আর বিস্তারিত তো এই ক্ষেত্রে বলছেন শেখ সালে ফৌজান এই কথাটির ব্যাখ্যায় আন্না তকদির আর নৌ আনে তকদির হচ্ছে দুই রকমের তকদির হচ্ছে আল্লাহর সুপরিমিত করা বা তকদির নির্ধারণ করা দুই রকমের তকদির আম তকদির খাস একটা হচ্ছে আম তকদির আর একটা খাস তকদির আম তকদির কি বলছে সামেল লেকুল্লে কাইন যে কোনো সৃষ্টিকে সামিল যে কোনো সৃষ্টিকে সামিল ওয়াহুয়াল্লাযী তাকাদ্দামাল কালামু আলাইহি বিআদিল্লাতি ওয়াহুয়াল মাকতুব ফিল লাওহিল মাহফুজ যা আল্লাহ জানেন এবং আল্লাহ লাওহে মাহফুজে সবকিছুকে লিখে রেখেছেন মাকাদিরা কুল্লে সেই সবকিছুর তকদির লিখা আছে তকদির খাস কি খাস খাস প্রত্যেকের তকদির আমার তকদির আপনার তকদির অন্য অন্য সৃষ্টির তকদির তকদির খাস হচ্ছে ওয়াহুয়া তাফসিলুন লিল কাদারিল আম এই যে আম তকদিরটা লিখা আছে লয় মাহফুজে ওইটার কি বিস্তারিত হ্যাঁ বিষয়াদি ওয়াহুয়া সালাসাত আনোয়া এই খাস তকদিরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে খাস তকদিরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে ভালো করে শুনে তকদিরে অমরি তকদিরে হাউলি আর তকদিরে ইয়মি কে বলতে পারেন প্রথম তকদিরকে কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে ভাগ কি আম খাস মাসাল তকদির আম আর তকদির খাস আম যেটা আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু সবকিছুর তকদির লহে মাহফুজে লিখে রেখেছেন জি এইটা চরমপন্থী কাদরিয়া তকদির অস্বীকারীরা শুধু অস্বীকার করে বাকি যারা মধ্যমপন্থী বা নরমপন্থী যারা কাদরিয়া তকদির অস্বীকারী বা তকদির ক্ষেত্রে গুমরা তারা অস্বীকার করে না জি লহে মাহফুজের লিখার আল্লাহ জানেন সবকিছু আর তকদির খাস তকদির খাসটা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে তকদির অমরি মানে সারা জীবনের তকদির তকদির হাউলি মানে বাৎসরিক তকদির আর তকদির মানে দৈনন্দিন তকদির দৈনিক তকদির ডেলি ডেলি তকদির আল্লাহ সুপরিমিত করেন প্রতিদিন আল্লাহ সুপরিমিত করেন বোঝা গেছে অমরি হাউলি হাউল মানে বছর অমরি মানে অমর সারা জীবন আর হাউলি মানে বছর আর ইয়মি মানে ডেলি ডেলি তকদির এই তিনটার দলিল শোনেন বলছেন ভাজা মানা কৌলি শেখ এটা হচ্ছে শেখ রহমাহুল্লাহ কথার ব্যাখ্যা ওয়াহাজার তাকিদুর তাবেউলি ইলমিহি সুবহান ইয়াকুন ফি মাওদিআ জুমলাতান ওয়া তাফসীলান বলছে এই যে তকদির যেটা আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া সেটা কখনো সংক্ষেপে হয় মানে তকদিরে আম হয় আর কখনো তাফসীলান হয় মানে খাস হয় তকদির আম হচ্ছে তকদিরে উমরি সারা জীবনের তকদির যেমন একটু আগে শুনাইলাম যখন বীর্যের বয়স একশো দিন হয়ে যায় গর্ভধারণের একশো দিন হয়ে যায় তখন কি করা হয় ফেরেস্তাকে বলা হয় চারটি কথা লিখো বলা হয় রিজহি ওয়াজালিহি আমালিহি ওয়া শাকাওয়াতিহি ও সাআদাতিহি জি হ্যাঁ। রেজিক তার আয়ু এবং তার আমল আর তার সে ভালো না মন্দ জি দুই নম্বর তকদির হাউলি তকদির উমরি তাহলে সারা জীবনে লিখে দেওয়া হয়েছে আমার আপনার সবার লিখে দেওয়া হয়েছে প্রতি বছর লিখা হচ্ছে এটা কখন শয়ে বারাতে বেদাতিদের কাছে শয়ে বারাতে দলিলে আর কোরআন সন্ন্যার অনুসারীদের কাছে এটা হচ্ছে লাইলাতুল কাদারে কাদার মানে তকদির আর সেটা লিখা হয় লাইলাতুল কাদারে সেজন্য ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কাদার লাইলাতুল কাদারের নামকরণের একটি কারণ এটাও যেই রাতে কাদার মানে আল্লাহ এক বছরের রুজি বা সবকিছু সুপরিমিত করেন সুনির্ধারণ করেন আর কাদার মানে মর্যাদা হয় কাদার মানে আরেকটা অর্থ হয় মর্যাদা এই লোকটা আমার কদরি করল মানুষের কদরি জানে না মানে কি সম্মান ইজ্জত সম্মান জানে না ঠিক না তো লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার বলা হয় দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে বড়ই সম্মানিত বা মর্যাদা সম্পন্ন রাত মর্যাদা সম্পন্ন রাত তো তকদির হলি বাৎসরিক তকদির নির্ধারণ করা হয় ওয়াহুয়া মা ইউকাদ্দারু লাইলাতুল কদরে যা লাইলাতুল কদর নির্ধারণ করা হয় মিন ওয়াকাইল আমি এক বছরে যা কিছু আপনার ফায়সালা হবে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফেরেশতার দায়িত্ব হ্যাঁ, ফেরেশতার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এক বছরের এর কাজকর্ম তোমাকে সেঁপে দেওয়া হলো তুমি এক বছরের এর কাজ করো এক বছর কখন সুখ কখন দুঃখ কখন ভালো কখন মন্দ কখন আঘাত খাবে আর আর কখন এর মধ্যে যদি মত থাকে মরে যাবে জি গামাফি কৌলিহি তালা এটা কোথায় রয়েছে যেমন সুরা দোকানের আয়াত নম্বর চার শুরু থেকে পড়েন হামিম অল কিতাবিল মবিন আমরিন হাকিম চার নম্বর ফিহা এই বরকতের রাতে চূড়ান্ত এক বছরের নির্ধারণ করা হয় কুল্লা আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাময় হ্যাঁ বা হেকমতপূর্ণ কাজের আমার মানে কাজ প্রত্যেক হেকমতপূর্ণ কাজের আল্লাহর প্রত্যেকটি কাজে হেকমত আছে আমার আপনার জীবনে যা কিছু ঘটছে এগুলোর ফায়সালা কোথায় করা হয় কোন দিনে কোন রাতে ফিহা ওই বরকতময় রাতে বিস্তারিত আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে তকদির আম হ্যাঁ ব্যাপক তকদির আর বিস্তারিত মানে হচ্ছে তফসিলান মানে হচ্ছে খাস তকদির খাস তকদির হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে তকদির অমরি সারা জীবনের তকদির আর একটা হচ্ছে তকদির হাউলি প্রতি বছরের তকদির আর একটা হচ্ছে তকদির ইয়মি মানে প্রতিদিনের তকদির সহজ ভাষায় আলোচনা চলছিল আমাদের তকদির অমরি মানে সারা জীবনের তকদির যে সম্পর্কে নবী করিম হাদিস যে একশো দিনের যখন পেটে ধারণ হয় তখন ফেরিস্তা পাঠিয়ে ফাইমারবি আরবাই কালেমা চারটে কথা লিখার হুকুম করা হয় তারপরে হচ্ছে তকদির হাউলি বাৎসরিক তকদির যা লাইলাতুল কাদারে সুনির্ধারিত করা হয় মানে মালাইকা যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে দায়িত্ব ন্যস্ত করা হয় যে তুমি এই কাজগুলি করো কামাফি কৌলি তালা যেমন মহান আল্লাহর এই রয়েছে ফিহা ইউফরা আমরিন হাকিম ফিহা ইউফরা আমরিন হাকিম সুরা দুখানের আয়াত নম্বর চার আল্লাহ বলছেন যে তার আগের আয়াতে কি রয়েছে নিশ্চয় আমি কোরআন নাজল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী ফিহা ইউফরাকো এই রাতে বরকতের রাতে চূড়ান্ত ফেসলা করা হয় কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের প্রত্যেক হিকমতের কাজের আর মানুষের জীবনের প্রত্যেকটি অবস্থাতে হেকমত রয়েছে আল্লাহ যা কিছু ঘটাচ্ছেন এগুলির ফায়সালা করা হয় এই আয়াত প্রমাণ করে যে লাইলাতুল কাদার হচ্ছে তকদির বাৎসরিক তকদির রাত বা ভাগ্য রজনী কি বলে এটাকে ভাগ্য রজনী তাহলে ভাগ্য রজনী সহেবারাতকে বলবেন এটা বেদাতি কথা আর ভাগ্য রজনী যদি লাইলাতুল কাদারকে বলেন তো এটি হচ্ছে কোরআন সন্না ভিত্তি কথা আর সেটাও তকদির হচ্ছে বাৎসরিক তকদির কি এটা বাৎসরিক তকদির তাহলে আপনার অন্যান্য দলিলগুলির সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে না যারে আসমান জমে শেষে পঞ্চাশ বছর আগে আগেও তকদির লিখা আছে আবার মায়ের পেটে যখন একশো বিশ দিনের হয় তখনও তকদির লিখা হয় আবার লাইলাতুল কাদারে তকদির লিখা হয় কেমন কথা চলছে বোঝা গেছে এবারে জি হ্যাঁ তাহলে এক একটা প্রকারকে বোঝানো হয়েছে যেটা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লহে মাহফুজে লেখা হয়েছে সেটা হচ্ছে তকদিরে আম ভালো করে বোঝেন আবার তকদিরে আম আর তকদিরে খাস হচ্ছে এখন সারা জীবনে তকদির লেখা হয়েছে যে এই দিন একশো দিনের আপনি আমি মায়ের পেটে হয়েছি সেদিন এটা হচ্ছে তকদিরে অমরি সারা জীবনে তকদির আর বাৎসরিক তকদির লাইলাতুল কাদারে ভাগ্য রজনী এতে লেখা হয় আর তকদির ইয়মি সম্পর্কে সুরায় রহমানের আয়াত নম্বর উনত্রিশ মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল্লা ইয়মিন হুয়া শান প্রত্যেক দিন প্রতিদিন হোয়া আল্লাহ ফিসানিন নিজ কাজে লেগে আছে প্রতিদিন আল্লাহ নিজ কাজে লেগে আছে আল্লাহর হুকুম হচ্ছে দাও দিও না অ না কোন হ্যাঁ, কোন ইত্যাদি তকদির ইয়মি সম্পর্কে বলছেন হুয়া মা মিন ইয়ম প্রতিদিনের যা কিছু ঘটনা ঘটছে মিন হায়াতিন কারো হায়াত অমতিন কারো মত কারো বাড়িতে সুখ কারো বাড়িতে দুঃখ হ্যাঁ ওয়াইজিন কেউ সম্মানিত ওয়াজুল্লিন কেউ লাঞ্ছিত কেউ সম্মানিত কেউ লাঞ্ছিত কেউ নামছে কেউ উঠছে কেউ আমির কেউ গরিব জি এলাকায় রেজাল কেউ সুস্থ হয়ে يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم